সাঈদ ইবনু জুবাই রহমাতুল্লা আলহী হতে বর্ণিত তিনি বলেন আমি লিয়ানকারী দয় সম্পর্কে ইবনু উমরকে জিজ্ঞেস করলাম তিনি বললেন নাবি সাল্লাহ আল্লাহ সাল্লাম লিয়ানকারী দয়কে লক্ষ্য করে বলেছিলেন তোমাদের হিসাব নেয়ার দায়িত্ব আল্লাহরই তোমাদের একজন অবশ্যই মিথ্যাচারী স্ত্রীর উপর তোমার কোনো অধিকার নেই লোকটি বলল তবে আমার মালের কি হবে তিনি বললেন তুমি কোনো মাল পাবে না যদি তুমি সত্যবাদী হও তাহলে এর বদলে তুমি তার লজ্জাস্থানকে হালাল করে নিয়েছিলে আর যদি তার উপর মিথ্যারোপ করে থাকো তবে তা তো বহু দূরের ব্যাপার সুফিয়ান বলেন আমি এই হাদিস আমর আদিল্লাহ তালাহু এর নিকট হতে মুখস্থ করেছি আয়ুব বলেন আমি সাইদ ইবনু জুবায়র এর কাছে শুনেছি তিনি বলেন আমি ইবনু উমর রদিল্লাহ তালাহুকে জিজ্ঞেস করলাম এক ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে লিয়ান করল তাদের এখন বিধান কি তিনি তার দু আঙ্গুল দ্বারা ইশারা করে বললেন সুফিয়ান তার তর্জনী ও মধ্যমা আঙ্গুল ফাঁক করে বললেন নবী সাল্লাহ সাল্লাম বানু আজলানের এক দম্পতির বৈবাহিক সম্পর্ক এভাবে ছিন্ন করে দেন এবং বলেন আল্লাহ তালা জানেন যে তোমাদের একজন অবশ্যই মিথ্যাচারী সুতরাং কেউ তবা করতে প্রস্তুত আছো কি এভাবে তিনি তিনবার বললেন সুফিয়ান বলেন আমি তোমাকে যেভাবে হাদিসটি শোনাচ্ছি এভাবেই আমি আমর ও আয়ুব রাজিল্লাহ তালাহু থেকে মুখস্থ করেছি